قال عليه الصلاة والسلام میرے عزیزوں میرے دوستوں میرے بھائیوں এটা চির সত্য যে আল্লাহ আমাদেরকে পয়দা উনি নিয়ে আসছেন উনি নিয়ে যাবেন উনি ব্যতীত কেউ আমাদেরকে নিয়ে আসেও না আর কেউ নিয়ে যাওয়ার সঙ্গেও রাখেন যতদিন ইচ্ছা উনি আমাদেরকে রাখবেন আবার যখন মনে চাইবেন তখন নেওয়া যাবেন আর প্রত্যেক ব্যক্তির পিঠে কি লাগানো আছে সে কতদিন থাকবে যেটাকে বয়স বলে लिकुल सैन अजल प्रत्येक गिरिशेর জন্য সীমারেখা দেওয়া আছে কিন্তু আশ্চর্য বিষয় এটাই যার বয়স সেও জানে না কোন দিন শেষ হবে না তো আশ্চর্য বিষয় এটাই যে মরবে সেও জানে না কোন দিন মরবে বয়স যার শেষ হবে সেও জানে না কোন দিন শেষ হয়ে গেছে এটা একটা আজিজ ফলসাফা বলে এটাকে আজিজ থিওরি যে মধ্যে চলছে সেও জানে না কবে মরবে আল্লাহর আজিজ থিওরি আজিজ ফলসাফা আল্লাহ লাগায় ইদা মেরে দোস্ত মেরে ভাইও মেরে আজিজও দুনিয়ার মানুষের কাছে তো দুনিয়ার মানুষের কাম আর মূল্য দুনিয়ার বস্তুর ভিত্তিতে এটা চিরসন্দেহ দুনিয়ার মানুষের কাছে দুনিয়ার মানুষের দাম বস্তুর ভিত্তিতে এটা ছিল সত্য আর এটি চলতেছে আর এটা চলতেছে আর চলতেও থাকবে দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষকে দাম দেয় বস্তুর ভিত্তিতে বস্তু যার কাছে আছে তার দাম আছে বস্তু যার কাছে নাই তার কোনো দিন দাম নাই গরিবের মিসকিনের কোনো দাম নাই যে কাছে বস্তু নেই তার কোনো দাম নেই যে কাছে বস্তু আছে তার দাম আছে তো দুনিয়ার ঠিক কিন্তু প্রশ্ন এটা না প্রশ্ন হইল হয়ে দোস্ত আল্লাহর কাছে মানুষের দাম আল্লাহর কাছে মানুষের মর্যাদা দাম আল্লাহর কাছে মানুষের মূল্য আল্লাহর কাছে মানুষের ইজ্জত আল্লাহর কাছে মানুষের সম্মান এটা হলো দুই জিনিসের ভিত্তিতে দুনিয়ার মানুষ নিয়ম বানায় আনিছে দুনিয়াতে যার কাছে মাল আছে তার দাম আছে যার কাছে মাল নাই তার দাম নাই যার কাছে সম্পত্তি আছে তার দাম আছে যার কাছে সম্পত্তি নাই কোনো দাম নাই যার কাছে আধিপত্য আছে তার দাম আছে যার কাছে আধিপত্য নাই তার কোনো দাম নাই যার কাছে শক্তি আছে তার দাম আছে যার কাছে শক্তি নাই তার কোনো দাম নাই যার কাছে ক্ষমতা আছে তার দাম আছে যার কাছে নাই তার কোনো দাম নাই এটা দুনিয়ার নিয়ম আর এটা চলতেছে এরকমই চলতে থাকে কেয়ামত চলবে এই জন্য কেয়ামত যখন হবে যেদিন শেষ মানুষটা আল্লাহ উঠে তাহলে আল্লাহ কোন মুহূর্তে জিজ্ঞাসা করবে যে বাকি কয়জন তো কোন নোট করলে কেউ বাকি নেই সবাইকে নিয়ে আসছি যেরকম শূন্য ছিল ওরকম শূন্য করে দেবে জমি শূন্য ছিল না আবার শুনবো আমি জোড়া বলছি আল্লাহ জিজ্ঞেস করবে আইনাল লাযিনা কানু ইয়াইশুনা ফি বুরুজিন মুসাইয়্যাদা ওরা কোথায় যারা লোহার প্রাচীরের ভিতরে বাস করত বিচ্ছিদ্র ব্যস্তনের ভিতরে বাস করত যাদের কাছে কেউ করতে পারত না করতে হইল মাস এক মাস আগে সময় নিতে হইত পনেরো দিন আগে বিশ দিন আগে এক মাস আগে এক সপ্তাহ আগে দুই সপ্তাহ আগে সিরিয়াল নিয়ে যেতে হইত আবার চাইলেও হচ্ছে চীনের করছি চীনেরা কোথায় মালাপুর রোড করলে অ্যাডেট করি না অ্যাডেট আসি না আমি চলে গেছি এখানে আমার জন্য কোনো বাধা ছিল আল্লাহ জিজ্ঞেস করবে আইনের লাগি না কান শুনাতি গুরু দিন মুসাইয়ে এবং পুরাণে আছে বলাও আপনি গুরু দিন মুসাইয়ে তুমি যদি লোহার প্রাচীরের ভিতরেও থাকো তো মৌ তোমার কাছে আল্লাহ জিজ্ঞেস করবে ওরা কোথায় যারা লোমার দেওয়ারের ভিতরে থাকতো বুলেট প্রুফের ভিতরে থাকতো ওরা কোথায় আমার প্রশ্ন করি আল্লাহর কাছে মানুষের মূল্য আল্লাহর কাছে মানুষের দাম মানুষের কাছে মানুষের দাম হ্যাঁ, এটা তো ফয়সলা হয়ে গেছে এটা তো ফয়সলা হয়ে গেছে এটা তো সামাজিক রীতিনীতি আইন কানুন সব হয়ে গেছে ঠিক না এটা নিয়ে কোনো প্রশ্ন না প্রশ্ন যে যেই আল্লাহ নিয়ে আসছেন সেই আল্লাহ নিয়ে যাবে আবার যে আল্লাহ সেই আল্লাহ আমাদেরকে কে রক্ষণাবেক্ষণ করে আল্লাহ এই জন্যই তো আল্লাহ কাদিতের ভিতরে বলছে আজ পুরুষ আমি তোকে সুরক্ষিত করি অথচ তুই আমাকে ভুলে আস আজ পুরোটা অসংখ্যানি আমি তো তোকে সুরক্ষিত করি তোকে হেফাজত তো আমি করতেছি আরে খালি যে আল্লাহ বলছেন আপনার তোরে ঘুম পড়ায় করায় মান আনা আমার কাবি লাইলা তোরে রাত্রে ঘুম পড়ায় কে পড়ায় ঘুম হ্যাঁ বিশ্বাস হয় আল্লাহ বলে রাত্রে তোকে ঘুম আমি পড়ায় আবার সকালে আমি থেকে উঠাই বিশ্বাস যদি না হয় তাহলে তোদের কাছে আমার দলিল আছে কি দলিল আল্লাহ তো যে সুরায় কাহা উঠায় দেয় তিনশো নয় বৎসর ঘুম করায় তিনশো নয় বৎসরের ফিদা এদেরকে উঠাইতে পারে একদিনের ফিদা না দুই দিনের না তিন দিনের না এক সপ্তাহ না দুই সপ্তাহ না এক মাসের না দুই মাসের না এক বছরের না দুই বছরের না তিনশো নয় বৎসর তিনশো নয় বৎসরের এদেরকে উঠাইতে পারে কি বলে হ্যাঁ? ক্ষুদা লাগলে ঘুমাসে হ্যাঁ ঘুমাসে ক্ষুদায় ঘুমাসে তিনশো নয় বছর খায় না তিনশো নয় বছর পান করে না তিনশো নয় বছর পান করে না তিনশো নয় বছর ঋতু চেঞ্জ হয়েছে কিন্তু ঋতু এদেরকে উঠেতে পারে যে চলো গরমের ভিতরে ঘুমায় চলো ফাঁকা ফুটা দরকার নাই কিন্তু শীত যখন আসবে আবার ওই দেশে এই দেশে বরফ পড়ে এদেশে বরফ করে আর তাদের কাপ কোন জায়গায় জর্ডানে কোথায় জর্ডানে আম্মানে জর্ডানের রাজধানী আম্মানে আর ওইখানে তাপমাত্রা নামতে নামতে নামতে নামতে দিনতে চলে আসে কিন্তু চলে আসে তিনশো নয়টা বৎসর শীত আসছে ঠিক না গরমে মাইনা নিলাম যে গরমে কাঁচা কাপড় দরকার হয় না একটু বাতা পাইলেই চলছে কিন্তু শীতে সুতোটুকু পারেন তিনশো নয় বছর আল্লাহ বলে ঘুমের টিকা করে আমি উঠাই যদি আমি না উঠাই কেমন পর্যন্ত কেউ উঠানোর ক্ষমতা রাখে কেমন পর্যন্ত উঠাইতে পারে এই জন্য রাত্রে ঘুমও আমি করে পড়াই আবার সকালে চোখে আমি উঠাই এই জন্য বলে মজদুর শ্রমিক যখন সারা দিন কাজ করে ফিরে বিকালে তো বিছনায় পিঠ দিতে দেরি ঘুম করতে দেরি হয় না ঠিক না বড় লোকের না ঘুম আসতে টাইম লাগে ঠিক না বড় লোকের ঘুম আসতে টাইম লাগে টাইমলি ঘুম আসে টাইম পার হয়ে গেলে আর ঘুম আসে না যদি ঘুমের অভ্যাস থাকে দশটায় শোয়া ওরে কোনো মধ্যে জোর মুখ করে যদি বসায় বারোটা পর্যন্ত নিয়ে যেতে পারে ওরা ঘুম আসবে না শুধু আমার ঘুমের টাইম হলো দশটা বারোটা বেজে যেতে এখন আর ঘুম আসতেছে না দু চার ঘন্টা আরো এমনি ঘুম ছাড়া কেটে যাবে কিন্তু গরিবের তা না গরিবের পিঠ বিছনায় দিতে পারলে নাল্লা বলতে পরিশ্রম সারাদিন পুরা যখন আসে তো বিকালে বিছনায় পিঠ দেওয়ার সাথে সাথে আমি ওর পিঠ থাপড়াইয়া ওকে ঘুম করাই কেন আল্লাহ কেন তো সকালে ওকে আবার চাঙ্গা হয়ে উঠতে হবে চাঙ্গা হয়ে নাইলে কাজ করবে দিদি আর চামড়া না হইলে হ্যাঁ ধনী তো কাজ না করলেও চলবো ঠিক আছে ও কালকে দিনে দুপুরা করে নিব কিন্তু গরিব কামনা করলে তো চলবো না এই জন্য ওরা তাড়াতাড়ি পিঠে ঠাকুর দিয়ে ঘুম পড়াইয়া দিই যাতে সকালবেলা চাঙ্গা হয়ে ওঠে চাঙ্গা কিনেন হ্যাঁ চাঙ্গা হয়ে ওঠে আমি ঘুম পড়াইয়া দিই এই জন্য ও কারেন্ট আছে আর না আছে এটা দেখে না বাতাস বসতেছে এটা না গরম না ঠান্ডা এটা কিছু দেখে না বা শীত লাগলেই নাক টানা শুরু করে দেয় আল্লাহ বলে ঘুম পুঁতে আমি পড়ায় দিই তো যেটা বলতেছিলাম মেরে দোস্ত মেরে ভাইও মেরে আসিত এটা তো দুনিয়ার সিস্টেম দুনিয়ার মানুষের কাছে দুনিয়ার মানুষের দাম আর মূল্য দুনিয়ার রীতি আর নীতিতে বস্তুর ভিত্তিতে বস্তু আছে দাম আছে বস্তু নাই দাম নাই আর এটি দুনিয়ার নিয়ম আর কানুন কেমন পর্যন্ত চলতে থাকবে এটা আমাদের প্রশ্ন না আমাদের প্রশ্ন হলো যে আলনা নিয়ে আসছে আর যে আলনা নেওয়া যাবে ওই আলনার ক্ষেত্রে প্রত্যেক মানুষের মূল্য আর দাম এটা কিসের ভিত্তিতে মূল্য আর দাম কোন জিনিসের ভিত্তিতে এটা হলো প্রশ্ন এটা জানার বিষয় কেননা দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষকে দাম দিলেও সাময়িক দিবে কি দিবে সাময়িক যতদিন বেঁচে আছে ততদিন ক্ষমতা যতদিন আছে ততদিন আধিপত্য যতদিন আছে ততদিন সংকট যতদিন আছে ততদিন শক্তি যতদিন আছে এই ততদিন শক্তি শেষ আর কেউ দাম দিবে না জনসমর্থন আছে অতদিন জনসমর্থন নাই আর কেউ জিজ্ঞেস করবে না এটা দুনিয়া নীতি এটা সাময়িক এটা অল্প কয়েকদিনের কিন্তু প্রশ্ন হইল মেরে দোস্ত আল্লাহর কাছে আল্লাহর আল্লাহর কাছে মানুষের দাম আর আল্লাহর কাছে মানুষের মূল্য আর আল্লাহর কাছে মানুষের মূল্যায়ন আর আল্লাহর কাছে মানুষের ইজ্জত আর সম্মান দুই জিনিসের ভিত্তিতে একই জিনিস যার কাছে আছে আল্লাহর কাছে তার দাম আছে কতদিন চিরদিন কতদিন চিরদিন দাম আছে চিরদিন আল্লাহর কাছে তার দাম আল্লাহর কাছে চিরদিন মূল্য চিরদিন আল্লাহর কাছে সালাম পাবে চিরদিন আল্লাহর কাছে সম্মান পাবে চিরদিন আল্লাহর কাছে সান্নিধ্য পাবে চিরদিন সাময়িক না এই জন্য বলে যে দুনিয়াতে যারা পাঁচক্য নামাজ পড়ত জান্নাতে যাওয়ার পরে প্রত্যেক ওয়াক্তে নতুন নতুন উপটোকন তার কাছে আসবে উপটোকন বোঝেন পুরস্কার পুরস্কার ফজরের রক্ত যখন হবে একজন ফেরেস্তা এক পাঠটা পাট্টা তো জান্নাতে তো ঘুম নাই জান্নাতে কি নাই ঘুম নাই কিন্তু যা ঘুম এটা কবরই ঘুমাইব কোথায় ঘুমাইব কবরে জান্নাতে ঘুম নেই কিন্তু ঘুম কিন্তু মৌত এই জন্য ঘুমের দোয়া কি আল্লাহ বিস্মিকা মরতে চলছি ঘুম তো জান্নাতে ঘুম নাই জান্নাতে ঘুম নাই বলে ঘুম না হইলে কেমনে রাত্র কি করবো বলে না ওটার জন্য ব্যবস্থা করা আছে ওটার জন্য কি আছে এমন ফুর্তি দেওয়া দিব ফুর্তিতে রাত ইয়ে কেটে যাব হ্যাঁ যখন আবার দিন হইব তো নতুন চাঙ্গা হয়ে উঠবো আর কি ঘুম লাগবে না এখানে আল্লাহ সিস্টেম করে রাখবে তো ফজরের সময় ফেরেস্তা এটা দরজা কটকটা আছে হজরত কিসে দুনিয়াতে যে ফজর করছেন এটা রূপতকন লন চিরদিন ফজরে আসতেই থাকবে জোহরে আসরে মাদ্রিদে পেশায় আর যে তাহাজ করতো তাহাজের সময় আর উপটুকু আছে চিরদিন এরকম সালামও চিরদিন আল্লাহর পক্ষ থেকে আসতে থাকবে সালাম এই জন্য আমার প্রশ্নই হল দুনিয়া নিয়ে আনা দুনিয়াতে মানুষের মূল্য আর মানুষের দাম মানুষের মর্যাদা মানুষের এটা মানুষের বস্তুর ভিত্তিতে এটা চির সত্য আছে এবং থাকবে এটা চলতেছে আর চিরদিন এটা রোজ কেমন পর্যন্ত এটা চলতে থাকবে এটাই দুনিয়ার সিস্টেম এটা নিয়ে নদীদেরও আলোচনা না আল্লাহর আলোচনা না আল্লাহ আর নদীদের আলোচনা হলো আল্লাহর কাছে কোন ব্যক্তি দামি কোন জিনিসের ভিত্তিতে দামি দুনিয়ায় তো মানুষ দামি হইল বস্তুর ভিত্তিতে বস্তু আছে কি আছে দাম আছে মডেল টাউনের সবচেয়ে বড় প্লট যার তাকে সবাই কি করে কি করে সালাম দেয় তাই না কি কয় সবচেয়ে বড় প্লটের মডেল টাউনে ঠিক না কি বলেন অত্র এলাকায় সবচেয়ে বড় প্লট যার জমির মালিক যে তাকে কি করে সবাই সালাম দেয় এটা নিয়ম কিন্তু এটা আমার প্রশ্ন না যে দুনিয়ায় মানুষ দামি হইল বস্তুর ভিত্তিতে দুনিয়ায় মানুষ দামি বস্তুর কারণে বস্তু আছে দাম আছে বস্তু নাই কি নাই হ্যাঁ দাম নাই কোনো দাম নাই এই জন্য ইরানের শাহ যখন ছিল শাহ ইরানের শাহ তো এর এক স্ত্রী ছিল স্ত্রী আমি একটা দায়িত্ব পত্রিকায় পড়ছি আর কি আরবিতে পত্রিকার হেডিং হল মালিকাতে ইরান গুটিনাথি সোরাবিন ইরান ইরানের দামি গুলের মাটিতে দাপন হয়ে গেছে তো সারি স্ত্রী ছিল এক সপ্তাহ আগে তালাকের এক সপ্তাহ আগে মার্কেটিং করতে গেছে তো সা ঘোষণা দিতে যে আজকে শুধু দোকানের মালিক থাকবে আর সেলসম্যান থাকবে আর কোন ক্রেতা মার্কেটে ঢুকবে রানী আজকে বাজার করবে এই মার্কেটে আর কেউ এতটা থেকে এতটা পর্যন্ত কেউ ঢুকবে না রানি ঢুকতে বাজার করছে চলে আসছে এক সপ্তাহ পরে তালাক দিয়ে দিতে তো আবার পরের সপ্তাহে যখন রানী বাজারে গেছে এখন ওই সাধারণ পাবলিকের সাথে ঘুরাফিরা বাজার করতেছে তো যারা দেখে লেখে যারা ওর তো ওরকমই হয় ঠিক না তো লেখা পত্রিকায় ছেড়া দিতেন মালিকা তুই ইরান দুটি রাত্রি তোরা ইরানের রানী গুলের মাটিতে দাফন হয়ে গেছে এক সপ্তাহ পূর্বে তার জন্য বাজার খালি ছিল এক সপ্তাহ পরে সাধারণ পাবলিক হয়ে বাজার করতেছে দুনিয়ায় দাম দুনিয়ায় দাম বস্তু আছে দাম আছে বস্তু নাই কি নাই দাম নাই আমার প্রশ্ন এটা না আমার প্রশ্ন হলো আল্লাহর কাছে দাম কোন জিনিসের আল্লাহর কাছে কে দাম বলে ওনার কাছে ও দামি যার কাছে দুই জিনিস আছে কি আছে কয় জিনিস দুই জিনিস যার কাছে ও আছে ও আল্লাহর কাছে দামি রসুলের কাছে দামি সমস্ত মখলুক মানুষ ছাড়া মানুষের রীতিনীতি তো হইল বস্তু আছে দাম দিবে বস্তু নাই দাম নাই বিদ্যুতের দাম কেউ নেই ইমাম গজারি রহমতুল্লাহ এক কিস্তা লিখছে মোরাহাদিস মানে ভিক্ষুক রাস্তা দিয়ে হেঁটে যেতেছে তো ওই এলাকার জমিদারের ছেলে তার পুত্র বধুকে নিয়ে যেতেছে রাস্তা দিয়ে হেঁটা আগের দিকে জমিদার ছিল না আমাদের দেশে তো ছিল জমিদার ছিল তো ভিক্ষুক যখন হাইটা যেতেছে তো পাশ দিয়া যেতেছে কাদার দিন ছিল বৃষ্টির দিন ছিল আর কাদার ভিতরে হাঁটলে তো সামনের থেকে নিজের অন্যের গায়ে মাটি উঠার থেকে নিজের গায়ে বেশি বেশি উঠে ঠিক না ঠিক স্যান্ডেল করে যদি হাঁটে তো পিছিয়ে দিয়ে মনে হয় যে ছাপাইতে ছাপাইতে যেতেছে ঠিক না পুরা কাপড় ছাপা হয়ে যেতেছে ভিক্ষু হাঁটতেছে ভিক্ষুকের ভিক্ষুকের বেশি ভিক্ষু হাঁটতেছে তার গুণে সে হাঁটতেছে ধন বুঝেন তো হ্যাঁ তার ভঙ্গিতে সে হাঁটতেছে তো তার পায়ের কাটা দেয়া ওই জমিদারের পুত্র বধুর গায়ে লাগছে যে পাশ দিয়ে যেতেছিল নতুন কাপড় খপুর বা কাপড়ে গরিবের গায়ের পায়ের কাদা লাগছে তো সে চিৎকর দিয়ে উঠছে এই দেখো বিদ্যুৎ আমার কাপড় নষ্ট করে নিচ্ছে তো স্বামীর সাথে ছিল যুব পুরো যৌবনের শক্তি ওই বিদ্যুতের গালের মধ্যে পশায় দিচ্ছে লাগাই দিছে কষায় লাগাই সে বেশি কিছু বলে নাই সেখানে উপরে যুবক ছটপট ছটপট করতে করতে বলে মহিলা চিৎকার দিয়া সব জমা ফেলছে পুরা গ্রাম আমার কাপড় নষ্ট করছে আমার স্বামীকে মেরা দিচ্ছে তো দিক্ষুকে সবাই ধরছে তো ভিক্ষুক মুক্তি মুক্তি হাসে আর বলতেছে প্রেমের খেলা হয়ে গেছে প্রেমের প্রেমের খেলা হয়ে গেছে প্রেমের খেলা তো সবাই বলে তোর মাথা পাগল নাকি ওটা কি প্রেমের খেলা হয়েছে ওইটা কোথায় আইসা করছে জমিদার এইবার তো প্রতিশোধ নেওয়াই হবে প্রতিশোধ নিবে আর মারা করছে মার্ডারের বদলে মারা তো জিজ্ঞাসা করছে আচ্ছা তোর শাস্তি তো দিব আগে সব প্রেমের খেলাটা কি আবার বারবার করছে তো প্রেমের খেলা হয়েছে প্রেমের খেলা হবে তো প্রেমের খেলাটা কি যে ওর প্রেমিকার গায়ে আমার জুতা কাদা লাগছে ও সইতে পারে নাই পুরো যৌবনী শক্তি আমার এই গালটার ভিতরে বসায় আছে আমার তো একজন ভালোবাসে সেও সইতে পারে নাই এ তো এক থাপ্পড় দিয়া ক্ষান্ত হয়ে গেছে আমাকে যে ভালোবাসে সে চাঁদ নিয়ে ক্ষান্ত হয়ে গেছে এটাই প্রেমের খেলা এটাই কি এটাই কি এটাই কি প্রেমের খেলা মেরে দত্ত দুনিয়া নিয়ে আমাদের আলোচনা না আমাদের আলোচনা হলো যে মানুষ দুনিয়ার মানুষের কাছে দুনিয়ায় মানুষ দামি হয় বস্তুতে ভালো কাপড়ে ভালো খাদ্যে ভালো বাসা বাড়িতে অডের সম্পত্তিতে অডের অর্থে অডের আধিপত্যে অডের ক্ষমতায় ভোটের জনপ্রিয়তায় এটার মাধ্যমে দুনিয়াতে মানুষ দামি হয় আর দাম ভোট করে যে আল্লাহ আমাকে পয়দা করতে আপনাকে পয়দা করতে আর যে আল্লাহ আপনাকে আমাকে নেওয়া যাবে ওই আল্লাহর কাছে মানুষ দামি হবে কোন জিনিসের ভিত্তিতে এটা হইল আল্লাহ আলোচ্য বিষয় আর সমগ্র নবীদের আলোচ্য বিষয় এই জন্য নবীরা এসব দুনিয়ার কোনো কথা বলে নাই যে তোমরা দুনিয়ার বস্তু দ্বারা দামি হবে আল্লাহ রসুল দুই শব্দে দুনিয়া বুঝিয়ে দিতে প্রথম শব্দ সাহাবা ইকরামকে বুঝিয়ে দিতে আন্তুম আলামুকি দুনিয়া ইকুম আমি তোমাদের দুনিয়ার ব্যাপারে তোমাদের চেয়েও কম জানি তোমরা আমার চেয়ে বেশি দুনিয়ার ব্যাপারে জানো যাও এটা হলো এক শব্দ ঠিক না হাদিসে আছে না নাই আছে আল্লাহ রসুল সাহাবা ইকরামকে বলছে আন্তুম আলামুকি দুনিয়া ইকুম কোন ব্যক্তি বলতেছে যার এলেন আল্লাহর পরে যার এলেন যার জ্ঞান আল্লাহ পরে যার জ্ঞানের উপরে কোন নবী কোন ফেরেস্তা পর্যন্ত পৌঁছতে পারে নাই যার জ্ঞানের পরিধি সে কি বলতেছে তোমাদের দুনিয়া সম্বন্ধে তোমরা আমার চেয়ে বেশি জানো এই এক থিওরি দ্বিতীয় থিওরি কি দিচ্ছে দুনিয়া আমার দুনিয়ার সম্পর্কটাই কি আমার লোকের দুনিয়ার কোন সম্পর্ক নাই আমাদেরকে বুঝেইছে আমাদের ব্রেন ওয়াশ করছে আমার লোকের দুনিয়ার কোন ই নাই সম্পর্ক নাই মানি ওয়ালি দুনিয়া আমার দুনিয়ার কি সম্পর্ক ওই পরদেশির মতো ওই মুসাফিরের মতো ওই প্রতীকের মতো ক্লান্ত হইল তো গাছের নিচে একটু ছায়া নিল আবার চলতে শুরু করলো দুনিয়ার সম্পর্ক আমার সাথে ছায়ার মতো আর কোনো সম্পর্ক নেই বিদায় আল্লাহ রসুলের সম্পর্ক দুনিয়ার সাথে না আল্লাহ রসুল বুঝাইছেন এই কথা যে দুনিয়ায় দামি মানুষ বস্তুর কারণে দামি হয় কিন্তু ওই আল্লাহ যে আল্লাহ মানুষকে নিয়ে আসবেন আর যে আল্লাহ মানুষকে নিয়ে যাবেন যে আল্লাহ মানুষকে রক্ষণাবেক্ষণ করতেছেন যে আল্লাহ মানুষকে সুরক্ষিত করতেছেন যেটা আল্লাহ বলতেছেন আজকুরু আমি তোকে সুরক্ষিত করি অথচ তুই আমাকে ভুলে আসত আমি তো সবকিছু লুকায় রাখতেছি অথচ তুই আমাকে ভয় পাস না লাউ সশক্ত আমি যদি তোর ভুল ত্রুটি খুলা দে তো মানুষ সালামের জায়গায় তোকে জুতা আমার আমি যদি খুলা দিয়ে দিলে সালামের জায়গায় কি দিবে জুতা মারবে জুতা ওই আমার কাছে মানুষের মূল্য দাম মূল্য কোন জিনিসের ভিত্তিতে বলে দুই জিনিসের ভিত্তিতে আর তৃতীয় কোনো জিনিস নেই কয়টা দুইটা বারবার দৌড়াই দিচ্ছি যাতে দিলে বোঝা যায় আজকে তো দুনিয়া দিলে এরকম বসা বসবে এখন দুনিয়ার বাতাসেই ঢোল খেয়েছে দুনিয়ার বাতাসেই গোল গোল পাওয়া বোঝেন দোলনায় সেরা গোল খায় না আমরাও দুনিয়ার বাতাসে দোল খাইতেছি কিন্তু না না না না না দুনিয়ার বাতাসে দোল খাওয়ার আমরা না কেননা দুনিয়ার মানুষের দাম দুনিয়ায় মানুষ দামি হয় বস্তুর মাধ্যমে এটাই শক্ত দুনিয়ায় আজকে সবাই দামি বস্তুর মাধ্যমে দিদায় সবাই দৌড়ো বস্তুর দিকে দুনিয়ায় দামি মখলুকের কারণে তো দৌড়ো মখলুকের দিকে দুনিয়ায় দামি আসবাবের কারণে হৃদয় গৌরব আসমানের দিকে হৃদয় প্রত্যেক ব্যক্তি দুনিয়ায় বস্তুর কারণে দামি তো তোর বস্তুর দিকে লাগাইতেছে দামি মকলুকের কারণে এই জন্য তোর মকলুকের পিছনে দিতেছে দামি আসমানের কারণে এই জন্য দৌড় আসমানের দিকে দিতেছে বরং এরকম দৌড় দিতেছে যে কেউ কেউ তো এরকমও করতেছে যে দিন বেইটা দুনিয়ার আসবাব কামাই দিন ছাড়া সমাজ আসবাব ছাড়া কঠিন আসবাব ছাড়া এই জন্য মরতেও রাজি মারতেও মরতেও রাজি আর কি মারতেও রাজি তার বুঝে আসছে কি যে আমি দামি হয়তো মতলুকের কারণে আমি দামি হব হয়তো মালের আসবাবের কারণে আমি দামি হব হয়তো কিসের কারণে বস্তুর কারণে বিদায় বস্তুর জন্য মকলুকের জন্য আসবাবের জন্য যান দ্বিতীয় রাজি যান নিতেও রাজি যান দ্বিতীয় দ্বিধা করে না যান নিতেও দ্বিধা করে না দ্বিধা এটা আলোচ্য বিষয় না আলোচ্য বিষয় নদী আর আল্লাহ নদী আর রসুলদের আল্লাহর আলোচ্য বিষয় হল আল্লাহর কাছে কে দামি আল্লাহর কাছে কে দামি কোন ব্যক্তি দামি হবে আল্লাহর কাছে কোন ব্যক্তি মর্যাদাওয়ালা হবে আল্লাহর কাছে কোন ব্যক্তি সম্মানওয়ালা হবে আল্লাহর কাছে কোন ব্যক্তি আল্লাহর কাছে আল্লাহরের পান্ডার মালিক পান্ডারের মালিক হবে কোন ব্যক্তি এটা হলো আলোচ্য বিষয় এটা হলো দেখার বিষয় এটাই নবীদের মেহান্ন নবীরা এই মেহান্ন নিয়ে আসেন এটাই নবীদের থাকে লক্ষ্য বস্তু মানুষকে একটা এটাই নবীরা বুঝান এটাই বুঝান এই পুজ দেওয়ার জন্যই মানুষকে এই কথা বুঝানোর জন্য আল্লাহ সোয়া লক্ষ নবীদের নিজাম চালু করছে সোয়া লক্ষ শুধু নিজাম চালু করেন নাই সোয়া লক্ষ নবীকে আল্লাহ দাও রূপে লাগাই দিচ্ছেন দাও রূপে বুঝেন দাও রূপে লাগাই দিচ্ছেন সোয়া লক্ষ নবীকে এই কথা বুঝানোর জন্য এই কথা বুঝানোর জন্য আল্লাহ একশো সহিফা নাজেল করতে এই কথা বুঝানোর জন্য চারটা বড় বড় কিতাব আল্লাহ নাজেল করতেন আর এরকম নবীদেরকে লাগাইছেন এরকম লাগাইছেন এরকম লাগাইছেন এরকম লাগাইছেন এরকম লাগাইছেন যে তুই টুকরা হয়ে যাও কিন্তু উঠ করতে পারবো না দু টুকরা হয়ে যাও পরোয়া নাই দু টুকরা হয়ে যাও মাসের পেটে যেইতে হয় চলে যাও কোনো পরোয়া নাই কোনো পরোয়া নাই কেন তোমাকে পাঠানোর উদ্দেশ্যই কি মানুষকে এই কথা বুঝাইতে হবে সে বুঝবে সে বুঝছে যে সে দামি হবে বস্তুর দ্বারা সে দামি হবে আত্মাবের দ্বারা সে দামি হবে মকলুকের দ্বারা আর এই বুঝেই তার সর্ব জায়গায় রজে রেখার ভিতরে ঢুকা যাবে হৃদয় তোমাদেরকে পাঠানোর উদ্দেশ্য তোমরা মানুষকে এই কথা বুঝাবে যে আল্লাহর কাছে সে দামি হবে কোন জিনিসের দাম এটাই তোমাদের বুঝানোর উদ্দেশ্য এটাই তোমাদের বুঝানোর উদ্দেশ্য এটার জন্য নবীরা সমস্ত নবী তো রাখতে রাখতে আপনি চিন্তা করে দেখেন সাড়ে নয় শত বছর রাত দিন এক করে দিতেছে কত বছর সাড়ে নয়শো বছর তাই না তাই বারো তেরো মাসে হয় না হ্যাঁ সাড়ে নয়শো বছর কয় মাসে হয় অল্প কয়েক মাসেই তো হয় ঠিক না হ্যাঁ? সাড়ে নয় শত বছর আলফা সারা ইল্লা ফান্সি কতটুকু লাইলা মনে হারা রাত দিন এক বুঝা গেল রাত্রেও ঘুমায় নেয় দিনও ঘুমায় নেয় রাত তুই নেয় শুধু এটা বোঝানোর জন্য যে তুমি মানুষ আল্লাহর কাছে দামি হবা কোন জিনিসের মাধ্যমে এটা বলুন আজকে যেরকম উজ্জ্বলা আছে যে আমি দামি হব বস্তুর মাধ্যমে আমি দামি হব মখলুকের মাধ্যমে আমি দামি হব আসবাবের মাধ্যমে বিদায় আসবাবের পিছে মখলুকের পিছে বস্তুর পিছে জান দিতেও করবা নেই নিতেও করবা নেই যান দেওয়া সহজ যান কি নেওয়া সহজ কিন্তু নবীরা এটা বোঝানোর জন্য আসছে আল্লাহর কাছে দামি হবে কোন জিনিসের মাধ্যমে বলে দুই জিনিসের মাধ্যমে আল্লাহর কাছে দামি হবে সেই দুই জিনিস কি একটা হইল দিন আরেকটা হইল দিনের মেহান্ন দিন আর দিন আর দিন আর কেননা মেরে দোস্ত আল্লাহর সাথে সবচেয়ে যারা দামি ছিল তারা তারা তারা নদীরা ঠিক না আল্লাহর কাছে সবচেয়ে দামি ছিল কারা হ্যাঁ নবীরা নবীরা কিরকম ছিল মাসুম কি মাসুম যাদের কাছে জিবরিলকে দৌড়াইতে হয়েছে ঠিক না দিন নাই রাত নাই চব্বিশ ঘন্টা দৌড়াইছে ঠিক না জিবরিল দৌড়ায় নাই একবার সিদ্ধাতুল মুক্তাহা একবার নবীর কাছে একবার ওইখানে একবার এখানে দৌড়াইতেছে জিবরির সিদ্ধাতুল মুক্তাহা পর্যন্ত যেতে পারে কোন পর্যন্ত এর আগে যেতে পারে না আবার দৌড় কোন পর্যন্ত নবীদের পর্যন্ত আর নবীদের অন্যান্য নবীদের কাছে তো একটা বয়স হওয়ার পরে আসবে কিন্তু হুজুর সাল্লাম যেদিন জন্ম নিতে ওই দিন উনাকে সুরক্ষিত করার জন্য হেফাজত করার জন্য আল্লাহ মিকাইল আল ইসলামকে লাগায় দিতে এদিক দিয়ে জন্ম হয়েছে জন্ম হওয়ার আগেই মিকাইলকে আল্লাহ রেডি করে রাখছে কি করতে পারলাম জমকায় কি যে ওই বাড়িতে কি পাহারা লেগে গেছে মানে একটু পরে আইতেছে কে বলে শাহজাদা শুধু শাহজাদা না আমার সরকার আইতেছে সরকার হ্যাঁ সরকার যার চেয়ে বড় মর্যাদা কারো নাই যার উপরে মর্যাদা শুধু আমার উনি আসতেছে যাও তো জন্ম হওয়ার সাথে সাথে মিকাইল আল্লাহ ইসলামকে আল্লাহ হুজুর ইসলামের পাহারায় লাগায় দিতেন bodyguard bodyguard bodyguard লাগা আছে কিরকম আমার মতো হইব ঠিক না আর একটু লম্বা হইব নাইলে ছয় ফিট ইগন আর নাইলে সাত আট ফিট এতটুকুই তুইব আমরা তো এরকমই ভাবি ঠিক না হ্যাঁ আরো বলো কয়াত দশ পর্বত মনে করেন কমে আগের মতোই ষাট নম্বর এতটুকুই তো হ্যাঁ? তো ওনার জাতি ভাইয়ের কথা বলেন ওনার জাতি ভাই যেটা জিবরিল ইসলাম ওনার মাথা সাত আকাশের উপরে আর পাও রিজিলু তাহতা সারা পাও সাত জমিনের নিচে যেই ডাইস দিয়া ওনাকে বানাইছে ওই ডাইস দিয়ে বানাইছে দুটা একরকম ওনাকে রাগায় দিতে চোদ্দ বছর বয়স পর্যন্ত উনি পাহারা দিতে উনি উনি কি করছে পাহারা দিতে স্টিল নাও চব্বিশ ঘন্টা পাহারায় এই জন্য আলিমা সাদিয়া রাজিয়াও তাহলে আনা বলতেছিলেন একদিন যে আমার বাড়িতে যখন ছিল আমার বাড়িতে তো বাচ্চাদের সাথে মোহাম্মদ খেলতে ছিল তখন তো তো রসুল্লাহ ছিল না মোহাম্মদ খেলতে ছিল বাচ্চাদের সাথে তো ইহুদিদের আলেমদের এক জামাত দেখেছিল জামাত ওইখান দেয়া বনু সাহাবের ভিতর দিয়া উনি তো সাহাব কবিরা বনু সাহাবের ভিতর দিয়া যেতেছিল তো ইহুদি আলেমরা এই বাচ্চাকে দেখা সব দাঁড়ায় গেছে দুইজনকে ঠিক করছে যাও বাচ্চারে ঘুরে নিয়ে আয়ো নিয়ে আইতে সবাই কাপড় খুলা উল্টা উল্টা দেখতেছে রুলতামকে বাচ্চাকে কি উল্টা পুল্টা দেখতেছে যখন দেখতেছে এর ভিতরে হুজুরামের যে যে ভাই ছিল দুধ ভাই সে দৌড়ে বাড়িতে গেছে সে মার কাছে গিয়ে চিৎকার দিছে উমা উমা কি আরে আমার ভাইরে কতগুলো লোক এসে ঘিরা নিছে আর উল্টে উল্টে দেখতেছে ও হালিমা আক্তার জামাই দৌড় দূরে গেছে ইউলি আলেমরা হুজুরকে দেখতেছে উল্টা উল্টা তিন চার বছরের বাচ্চা হবে দুই তিন বছরের বাচ্চা দেখতেছে তারা সিদ্ধান্তে পৌঁছে গেছে একটা আরেকটারে জিগাইতেছে একটা আরেকটারে জিগাইছে ইন্না হু হু এইটাই হয়েছে তো আরেকটা কিতাব মিলাইতেছে এক একটা দেখতেছে আর মিলাইতেছে মিলায় সিদ্ধান্তে করছে ইন্না হু হু তো এইটাই ওইটা এইটাই এইটাই ওইটা এদের যে আমির সাহ ছিল আমির সাহ তারপর সেবার ছাপা এবার কি তো আল্লাহ এতক্ষণ দেখতেছিল যে ওরা করে কি আর মিকাইল আলাইসলামও দেখতেছিল যে করে কি যে সাহিত্য করে কুলমু যখন হুকুম আসছে কাকা হঠাৎ গায়েব আর নেই মিকাইল আলাইসলাম নিয়ে নিতে উঠায় এখন ডাইনে খুঁজে পায় না বামে খুঁজে পায় না এদিকে খুঁজে পায় না ওদিকে খুঁজে পায় না ওইগুলো এটা গেল কই তখন বুঝা পেয়েছে যে না না না ভুল সিদ্ধান্তে আমরা পচে গেছিলাম এখন আর দাঁড়ানো যাবে না যদি একটু পরে দাঁড়াই তো উল্টা সাইড আমরা হয়ে যাবো কেন ফয়সালা আরেকটা আসতেছে উপর থেকে বলে পুরো ওইখান থেকে দূর বলে যখন চোদ্দ বছর বয়স হয়েছে তখন জিবরিল আলহ ইসলামকে আল্লাহ যোগ করে দিতে যে এখন তোমরা দুইজন উনি মৌত পর্যন্ত এই দুইজন ছিল ইসলামের টাইমিয়ার বামে তা সত্ত্বেও ওই নদীকে এতটুকু কষ্ট দেওয়া হয়েছে এতটুকু যার কথা যে সমগ্র নবীদের কষ্ট যদি এক পাল্লায় রাখা হয় আর আমার কষ্ট যদি আরেক পাল্লায় রাখা হয় তো আমার কষ্টের পাল্লা ভারী হবে সোয়া লক্ষ নবীদেরকে যা কষ্ট দেওয়া কিসের জন্য এই কথা বুঝানোর জন্য আর এই কথা মানুষের দিলের টিকা বাহির করার জন্য যেমন আমাদের দিলে বোঝা গেছে যে আমার দাম হল বস্তুর ভিত্তিতে আমি দামি বস্তুর কারণে আমি দামি মখলুকের কারণে আমি দামি আসবাবের কারণে আসবাব আছে তো আমার দাম আছে বস্তু আছে তো আমার দাম আছে মখলুক আমার পক্ষে আছে তো আমার দাম আছে আল্লাহ রসুল আর আল্লাহ এই থিউরি না আল্লাহর থিউরি হল যে মকলুকের কাছে তুমি যত দামি হও এতে আমাদের কিছু আসে যায় না মকলুকের কাছে যত মর্যাদাওয়ালা হও এতে আমাদের কিছু আসে যায় না আমাদের কাছে কে দামি এটা হলো দেখার বিষয় আল্লাহর কাছে কে দামি কোন জিনিসের ভিত্তিতে আল্লাহর কাছে মানুষ দামি সেটা হলো দুই জিনিস একটা হলো দিন আরেকটা হল দিনের মেহনত কেননা মেরে দুঃখ সবচেয়ে দামি মানুষ ছিল নবীরা কে কে আবার নবীদের ভিতরে সবচেয়ে দামি কে আমাদের নবী ঠিক না কিরকম দামি হ্যাঁ চিন্তা করতে পারেন কিরকম দামি কিরকম দামি কিরকম দামি ছিল হ্যাঁ আন্দাজে লাগাইতে পারবেন কিরকম দামি দোস্ত আজকে তো জানি না যে আমার নবীকে না জানার কারণেই তো মহাব্বত কম না জানার কারণেই তো এসতে বা কম না জানার কারণেই তো মানতে পারছে কিনা যে আল্লাহ কোন নবীকে দিতেন আর ওই নবীকে আল্লাহ কিরকম খাপান খাপাইতেন এই জন্য নবীরা সবচেয়ে দামি আর নবীদের ভিতরে মোহাম্মদুর রসুল্লাহ মোহাম্মদ রসুল্লাহ এরকম দামি দামি দামি দামি দামি দামি এরকম দামি এরকম দামি এরকম দামি এরকম দামি যে আমাদের বড়রা লিখতে লিখতে লিখতে লিখতে লিখতে লিখতে এক জায়গায় কলম উঠে কি লিখবে বাদাস খোদা বুজুর্গ ইসলাম অত্যাচার আল্লাহর পরে আপনার স্থান এটুকু শেষ এরপরে আর লেখার মতো কলম আমাদের কাছে খালি নাই কলম আর অনুমতি দেয় না আমাদের কাছে বাসা নাই আপনার মর্তবার আমরা কতটুকু লিখব কতটুকু লিখব কতটুকু লিখব এই জন্য কোরআনের এক জায়গার ভিতরে তাকাইলে দেখা যায় এক জায়গার ভিতরে তাকাইলে সরব দুনিয়াকে আল্লাহ বলতে সারা দুনিয়াকে যে আমার কসম ছাড়া কোনো কসম কি কোনো কসম চলবে না চলবে চলবে না কসম কার খাইতে হবে আল্লাহ আর আল্লাহ কসম খাইতেছে কার দেখেন তো লাউমুরুকা তোর বয়সের কসম আল্লাহ কার কসম খেতেছে আল্লাহ রসুলের বয়সের কসম খেতেছে লাউমুরুকা তোর বয়সের কসম আল্লাহর আল্লাহ কসম খাইতেছে ওর সোফা আপনার চেহারার কসম والليل إذا سجى والضحى والليل إذا سجى আপনি চুলের কসম হ্যাঁ আল্লাহ কসম খাইতেছে ওই রসুলের শহর বালাবিকাল আমিন আপনার শহরের কসম কত দামি ওই নবীকে পর্যন্ত আল্লাহ খাপাই খাপাইতেছে আমি বুঝেইতে চেয়েছি আজকে আমাদের বুঝের ভুল আমরা বসতেছি ভুল ভুল দূর করার জন্য আমি বুঝাইতে চেয়েছি আমরা বুঝি কি আমাদের বুঝ ঢুকা গেছে যে দিন তো বুঝলাম দিন দামি বুঝলাম আবার দিনের মেহান্নত দামি এটা আবার কি দিনের মেহান্নত আবার কি দিনের আবার মেহান্নত কি নামাজ পড়ি রোজা রাখি হজ করি জাকাত দেই আবার দিনের মেহান্নত করতে পেরেছে এটা আমার ঠিক না আমাদের প্রশ্ন হইল এটা আমি তো নামাজ করি আমি তো রোজা রাখি আমি তো হজ করি আমি তো জাকাত দেই আমার তো সুন্নতি লাগাত আছে আমার আবার দিনের মেহান্নত কি দিনের আবার মেহান্নত কি সেটা আবার কি ভুল ভুল ভুল দূর করতে চেয়েছি আমি যে আল্লাহ নবীদেরকে আল্লাহ সমস্ত নবীকে দুইটা জিনিস দিয়া পাঠাইতেন সবচেয়ে দামি নবীরা নবীদেরকে দুই জিনিস দিয়া পাঠাইতেন যেরকম দিন দিয়া পাঠাইতেন এরকম দিনকে অজুদে আনার জন্য মেহান্ন দিয়া পাঠাইতেন কে দিয়া পাঠাইতেন মেহান্নত দিয়া যদি আল্লাহর কাছে দিনের মেহান্ন দামি না হইত তাইলে নবীদেরকে আমি তো মাঝে মাঝে বলি হুজুর সাল্লাইসাল্লামের সাথে ওনার শক্তি কতটুকু ছিল কারো আন্দাজ আছে ওনার শক্তি কতটুকু ছিল হ্যাঁ ওনার সাথে যে দুজন আছে এত শক্তি তো আন্দাজ আছে ঠিক না জিবরিল আর মিকাইলের মিকাইলের মিকাইলেরটা জানেন না জিবরিলের জিবরিলেরটা জানেন ঠিক না জিবরিল আল্লাহ রসুল জিজ্ঞেসা আপনার শক্তি কত কর্মার যার জানলাম না আমি কোনোদিন কুস্তি লড়ি নাই আপনারা যেরকম কুস্তি লড়লে খেতে পারতাম যে আমি অমুকুর লোকে কুস্তি লড়ছি আর ঘরে জমিনে পালায়া দিচ্ছি তাহলে বলতে পারতাম আমি তো কুস্তি লড়ি নাই কেমনে কোনো কিন্তু আপনি যখন জিজ্ঞাসাই করছেন জবাব না নিতে তো আবার উপরে একজন আছে এ তো আবার কেউ জবাব দিলি না গেলেগা আমার বন্ধু জিজ্ঞেস একটা জবাব দিতেই কমতে কম তো আপনাকে আমি আন্দাজা দিতেছি আন্দাজা কি আন্দাজা আমার একটা পড় আমার পড় হইল ছয় শত ডানা কয়শ আমার ছয় শত ডানা আমার ছয় ডানা আমার ছয় শত ডানা আমার একটা ডানার একটা কোনার শক্তির তথ্য আপনাকে দিতেছি বলে বলেন বলে এটা এক জাতির জন্য আমি ব্যবহার করছি জমিন থেকে উঠাই দিয়ে আকাশ পর্যন্ত নেওয়া দিতি এটাকে উল্টায়া মেরা দিছি তো একশো কিলোমিটার লম্বা পাঁচ কিলোমিটার চওড়া একটা মরা সমুদ্র বানায় দিচ্ছে যেটা কমে লুককে দেখছি এটা হলো আমার একটা ডানার পরে কোনার শক্তি বাকিটা আপনি হিসাব করে দেখেন আমার শক্তি কত তাহলে যদি জিবরিলের এত শক্তি হয় তাহলে মিকাইলের উপর এত শক্তি ঠিক না কি বলেন হ্যাঁ? আর হুজুর সাল্লাহ আসলামের ব্যক্তিগত শক্তি ছিল কিতাবে যা লেখে ওলামায় কেরাম ওলামায় কেরাম যা লেখে যে নবীদের যে শক্তি থাকে আল্লাহ নবীদেরকে যেটা দেন কেউ লিখতে সত্তর হাজার কেউ লিখতে এরকম কেউ লিখতে ওরকম আমি তো বলি যদি সাধারণ নবীদের সত্তর হাজার লোকের শক্তি থাকে তাহলে সাইয়েদুল আম্বিয়ার সত্তর কোটি লোকের শক্তি ছিল তাহলে উনি মক্কা নাই খেতেন কেন ঠিক না উনি কি বলতেন মক্কায় মার গেছেন কেন মক্কায় আর ছিলই কয়জন ঠিক না আরো ভূখণ্ডে আর ছিলই কয়জন সবাই রে কই লাইন ধরে খারা আইতে দিয়েন ঠিক না আর না হইলে উনি যদি না আসতেন তো কমসে কম কানে কানে দুজন তো দুই পাশে ছিলই একজনকে কইতো আপনি মোটামুটি একটু একটা পর কোনো মতো হেলায় দিলেই হবে আরেকজন আরেকজনকে কইতো আপনি একটা ফুদিয়া দিলেই হবে আর বেশি কিছু লাগবে না ঠিক না কিন্তু হুজুর সাল্লাহ আলাইসলামকে আম্মা জানকে একদিন জিজ্ঞাসা করতেছিল ইয়া রসুল্লাহ কষ্টের দিনের কথা বলেন না একটু সুলতানের চোখে পানি চলে আসছে পানি চলতেছে তারই উপর দিয়ে বলতেছে আম্মা জান আয়সারা দিয়ে আল্লাহ তালা আনা তো বলতেছে ইয়া রসুল্লাহ আপনি কাঁদেন কেন আমি জিজ্ঞেস করছি কষ্টের দিনের কথা সবচেয়ে কষ্টের দিন কোনটা ছিল তো বলতেছে আয়সা তোমার নানির দেশের থেকে সবচেয়ে কষ্ট পেয়েছে কেননা ওনার নানির দেশ ছিল তয়েফ আয়সা নানির বাড়ি ছিল তয়েফে তো তোমার নানির বাড়ির দিকে সবচেয়ে কষ্ট হয়েছি আম্মাজন জিজ্ঞেস করতেছি আর রসুল্লাহ কিরকম কষ্ট কেন আম্মাজনও চেয়েছিলেন যে রসুল্লাহ সাল্লাহ যখন কাঁদতেছে তো আমিও একটু সুর মিলে কাঁদি না এই জন্য জিজ্ঞেসতেছিলেন তো চোখ দিয়ে পানি করতেছে যে আয়সা আমি যখন তয়েফে গেছি আর প্রায় যে যুবকরা যখন আমার পিছিয়ে লাগছে আর পাথর যখন বর্ষণ করতেছিল তো আমি কষ্টের চোটে বসা পড়তাম আবার আমাকে দাঁড়াইতে বাধ্য করত আবার আমি দাঁড়াইতাম আবার আমাকে দৌড়াইতে বাধ্য করত আবার আমি দৌড় দিতাম আবার পাথর মারতো আবার আমি বসতাম আবার বাধ্য করতো আবার দাঁড়াইতাম আবার দৌড়াইতে বাধ্য করতো আবার দৌড়াইতাম আবার বসা করতাম এইভাবে আমি নয় কিলোমিটার দৌড়াই নয় কয় কিলোমিটার কয় কিলোমিটার নয় কিলোমিটার দৌড়াই মেরে দোস্ত যদি তিনি শুধু দামি হইত দিনের মেহান্ন যদি দামি না হইত আল্লাহ নবীদেরকে গায়ে উঠবে লাগাইতেন না এই জন্য দুনিয়ায় মানুষের দাম দুনিয়ায় মানুষ দামি বস্তুর বুনিয়াদের উপরে মকলুকের বুনিয়াদের উপরে আসমানের বুনিয়াদের উপরে আর আল্লাহর সাথে মানুষ দামি দিন আর দিনের মেহনতের বুনিয়াদের উপরে যার কাছে দিন আছে আর দিনের মেহনত আছে সেই ওই মেহনত এক কদমের হোক এক কদমের কয় কদমের কয় কদমের এক কদমের হোক এক কদমের আল্লাহ আমাদেরকে পুজাইছে বুঝাইছে বুঝাইছে এক কদমের মেহান্ন হোক এক কদমের কয়েক কদমের হোক মুসলিম শরীফে আছে একশো মার্ডার রাখা দিকে নিরানব্বই জন মার্ডার করা যে বলছে একজনের কাছে আমার মতো কারো কাছে দিতে তো নিরানব্বইটা সাইজ করছি আমার তবা হইতে পারে তো মাতলা জানে না তো আমার মতো কয়ে দিচ্ছে নিরানব্বই আবার তবাও সেঞ্চুরি বাকি রেখে লাভ কি তুলে দিয়ে পুরা করি সেঞ্চুরি পুরা করতে শুনতে বারো ভালো আলেমের কাছে তবার কোন রাস্তা আছে কিছে একশো পুরা করছি সেঞ্চুরি কি মাডা তবার রাস্তা আছে মাত্র একশো দিলের ভিতরে আশা যাচ্ছে যখন মাত্র হইতে পেলে মনে হয় যে কিন্তু আশা আছে মাত্র একশো তো হ একশো তো মানতে পারবি তো কি করতে হইব প্রথম শর্ত হইল উত্তুক আর্দা কাপা ইন্না আর্দা তু তুই যেই জায়গায় থাকত জায়গাটা বেশি বাবা না এটা ছেড়া দেয় তারপরে কি করতে হইব তো এই ভাব একটা ফুলাম অমুক গ্রামে যা উনাকা উনা উনার দিন ওইখানে কিন্তু লুক আছে দিন শিখতেছে এদের কাছে যা মুসলিম শরীফের বাবু এলেমের ভিতরে আনছেন যা ওইখানে যে দিন শিখ তো ভালো মতো জিগেছে ঠিক তো গাড়ি যাস না যা যা তো গাড়ি দেখছে গাছটি লইছে যেতেছে কয়েক প্রবন দিছে আগ্রাইলে থাবা আয়া পড়ে গেছে চল এখন দুই ফাইলাল আয়া করছে উইকে তবা করে দিন কয়েক কদম মাইয়া দিতে দিন শিকার লেগা মেহান্নতের জন্য কয়েক কদম ওইটার একটা কাগজ লয়ে আয়া করতে পেরেছ না ওর যে একশো মার্ডার কেস করছে ওটার কিশোর ফাইল নিয়ে আয়া করছে লাগছে দুই দলে ঝগড়া ওরা তো আমরা নিয়ে যাব মাত্র কাগজ একটা বেটা করুক আছে আমগুলোকে তো দেখছো একশো মার্ডার কেসের ফাইল একশো মার্ডার কেসের ফাইল আমরা নিয়ে যাব কানা না দিন শিকাল দেখে কদম মেরা দিতে দিনের মেহান্নতের জন্য কদম মেরা দিতে কদম মামুলি না আমরা লয়ে যাব আল্লাহ দেখতে পাঠাইছে তৃতীয়টারে যা ফয়সালা করে আয় যায় আয়টা কিছে ঝগড়া করো কিল্লিগা দেখ বেটা ফাইল একটা আমার কাছে একশো টাকা লয়ে যাব বলে আমরা লয়ে যাবো কই তো অগুলি কি তো তুই কুল আমরা হারাইছি আর কত ঝগড়া করবি আমারটা শুন অগুলি কি তো তুই কুল হারাইছি কেন মানুষ যখন বানাইছে তো ফেরেজ তারা আল্লাহর কাছে করছিল আল্লাহ ফাজা আল্লাহ আমার দুনিয়া মানুষের দুনিয়া দিয়া দেয় এরই যা কিছু করবো করবো আর আমার আখেরাত দিয়ে দেন সেটা তাদের দাবি ছিল আল্লাহর কাছে কি মানুষ এগিয়ে দিয়া দেন দুনিয়া হাদিসে আছে তারা কইতে লম্বা শুনাইতে ইয়া কুজুর এরা দুনিয়া গিয়া বিয়া করব শাদি করব মুচ করব ফুর্তি করব দুনিয়া করে লিজ দিয়া দেন মাটামাটি কাটাকাটি যা দুনিয়ার মধ্যে করার করব আমার করে আখেরাত দিয়া দেয় তো আল্লাহ জবাব দিতে আহ্বাদ দিল তুমি আলামান খালাক তুবিয়া দিয়া আমি তোমাদের নেতৃত্ব দিব ওর উপরে যাদেরকে আমি দত্তে কুদরত দিয়া বানাইছি আর তোমাদের তো হুকুম দিয়া বানাইছি হাতের জিনিসের উপরে হুকুমের জিনিসকে নেতৃত্ব দেওয়া যায় না তাহলে আল্লাহ আমরা কি করবো কি ফয়সালা আপনার দুনিয়া মানুষ মারামারি করুক কাটাকাটি করুক দুনিয়া অবরে দিতি দুনিয়াও দিতি আখেরাতও দিতি আমরা কি আমরা তুই যেমন জায়গা তো দুইটাই নাইলে দুনিয়া নাইলে আখেরা তাছাড়া তার কোনো তৃতীয় জায়গা নেই আমরা কোন ময়দানে যাবো হুম তোমরা মানুষের সেবা করবা সেবা তৃতীয়টা তো আমারটা শুন কি করবো তো জমিন কি জমিন বাড়ি কাছে না যেখানে ওইটা কাছে তো মাপা শুরু হয়ে গেছে জমির যে আল্লাহ কানে কানে কয়ে দিতে বাড়ির দিকের জমির রে লম্বা হয় না আর যেই দিকে মারতে ছিল ওই জমিন আল্লাহ কানে কানে বলে দিতে তুই সংকীর্ণ হয়ে যা মাপতে মাপতে সন্দেহ হয়ে যেদিকে যাইতে ছিল ওইটা বেশি বাড়ে নাই আল্লাহ এই উন্মতকে দেখাইছে তোমাদের এক বিঘা কত দামি আমার কাছে দেখো তোমাদের এক কদম আমার কাছে কত দামি তোমরা দেখো মেহনতের কদম কত দামি দেখো শুধু এক বিঘা বাড়তে কিতাবের ভিতরে এক বিঘার চেয়ে কোনো বড় রেওয়ায়ত নাই মুসলিমের রেওয়ায়ত ছিল ফাঁসাদা বিশেবরিন এক বিঘা বেশি হয়েছে এক বিঘা বেশি আল্লাহ হিম্মতের ট্রেন ওয়াশ করছে দেখো মেহান্নতের এক বিঘা কত দামি মেহান্নতের এক বিঘার কত মূল্য মেহান্নতের এক বিঘার কত মূল্যায়ন আমি করি মেহান্নতের এক বিঘার কত মর্যাদা আমার কাছে দেখো শিবিরের এক বিঘা সেদিন শুধু বেশি হয়েছে যেই দিকে সে দেখেছিল ওই দিকের জমিন ওই দিকের রহমতের ফেরেস্তা রু লইয়াছে তো দৌড়াইতে দৌড়াইতে দৌড়াইতে একবারে চান্নাকে দুইটা পিছিয়ে দেখতে ওরা এই দিন এর আগে আছে আল্লাহ আমাদেরকে দেখাইছে যে কদমের শান্তি এই জন্য দুনিয়ায় মানুষ দামি প্রত্যেক ব্যক্তি ভাবে যে আমার দাম বস্তুর ভিত্তিতে ও মেরে দোস্ত এটা দুনিয়ার সিস্টেম দুনিয়ায় তোর মূল্য দুনিয়াওয়ালাদের কাছে বস্তু মখলু আসমানের ভিত্তিতে এটা সত্য কিন্তু যেই আল্লাহ তোকে নিয়ে আসবে যেই আল্লাহ তোকে নিয়ে যাবে যেই আল্লাহ আমাকে পয়দা যেই আল্লাহ আমাকে পালতেছে যেই আল্লাহ আমাকে সুরক্ষিত করতেছে যে আল্লাহ আমাকে রক্ষণাবেক্ষণ করতেছে যে আল্লাহ আমার শ্বাস প্রশ্বাস চালাইতেছে ওই আল্লাহর সাথে যদি কেউ দামি হইতে চায় তাইলে দুই জিনিসের কোনো বিকল্প নাই একটা হইল দিন একটা হইল দিনের মেহনত দিন আর দিনের মেহান্ন এই জন্য সমস্ত নবীদেরকে আল্লাহ দুই জিনিসের উপরে লাগাইছেন সবচেয়ে দামি ব্যক্তিদেরকে দিনের উপরেও লাগাইছেন দিনের মেহান্নতের উপরেও লাগাইছেন দিনের উপরে লাগাইছেন এই জন্য নবীদের মেহান্নতের ধারা ভিন্ন বাকিদের মেহান্নতের ধারা ভিন্ন বাকিদের মেহান্নতের ধারা ভিন্ন কিন্তু ওলামা ইকরাম আছে এই জন্য বলতেছি বলতাম না অন্যদের ধারার ভিন্ন এই জন্য যদি আপনি জিন্দগি করেন তো পাইবেন সাতাশ বছর ছাতু সাতাশ বছর ছাতু গুলা কিন্তু জীবনে পাবেন না যে একদিন ছাতু গুলা খেতে আর ওনাকে জিজ্ঞেস করতে ছাতু গুলা খান কেন তো সে সত্তর বার বেশি সুবান আল্লাহ পড়া যায় এই জন্য এই জন্য সুলাহাতের জিন্দিগিতে পাইবেন এসারের উঁচু দিয়া ফজর করতে নবীদের জিন্দিগিতে পাইবেন না এসারের উঁচু দিয়া ফজর সাইয়ে তুলাম দিয়া জিন্দিগি তো একবার পড়ে নেয় সুলাহাতের জিন্দিগিতে পাবেন সারা রাত্র নামাজ পড়া কাটা দিতে নবীর জিন্দগিতে দেখবেন না সাইয়েদুল আম্বিয়ার জিন্দগিতে নাই সবচেয়ে যেদিন বেশি রাত্রে পড়ছে বুখারির এক রেবায়াতে আছে মাত্র পনেরো রাকাত করছে আর উপরে পড়েন না সুলাহাতের জিন্দগিতে পাবেন সারা রাত্রে এক পুরাণ খতম করে ফেলছে নবীর জিন্দগিতে পাবেন না সারা রাত্রে কোনো দিন এক খতম পুরাণ করেন নাই নদীর মেহান্নতের দর্জ ভিন্ন নবীদের মেহান্নতের তর্ক ভিন্ন নবীদের কাছে ওই সময় নাই যে কোনো কোনায় বসা থাকবে কেননা নবীদের কাছে মেহান্নতের তর্ক হইল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইন্নালা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের ময়দানে সাঁতার কাটতে থাকবে দুয়ারে দুয়ারে দৌড়াইতে থাকবে দুয়ারে দুয়ারে খটখটাইতে থাকবে মানুষের দুয়ারে দুয়ারে দৌড়াইতে থাকবে তুয়ারে তুয়ারে ধাক্কা খাইতে থাকবে তুয়ারে তুয়ারে যায়া বলে মানুষের তোষামত তোষামত করতে থাকবে সারা দিন যখন পার হয়ে যাবে সূর্য যখন ডুববে মানুষ যখন ঘরে বন্দী হবে রোডে কাডে কাউকে যখন পাবে না তখন আল্লাহ তর্ক ভিন্ন করে দিতে কুমিল্লাইলা ইল্লা পালিরা সারা দিন যা আপনি যেটার জন্য দৌড়াইতেন এখন আমার বান্ডার থেকে ওইটা চায়া চায়া লইতে থাকেন এটা হইল নবুত ইসলামদের মেহান্ন নবুদের কাছে সময় নেই কোথাও কোনা কোনাঘেরা বোঝা যাবে নবীদের কাছে এই জন্যই তো হুজুর ইসলাম যখন ফিরতে থাকতেন বিকালে যখন ফিরতেন তো হুজুর ইসলামকে চিনা যেত না চিনা যেত না চিনা যেত না কেউ মাটি কেউ ছুতো কেউ থাপ্পড় কেউ গালি এরকম ফিরে আসতেন যে কাছের মানুষ পর্যন্ত আত্মা পর্যন্ত চিনতে পারতেছে না এটা কে যখন কাছে আসবে তো দেখতেছে যে আব্বা যান পানি নিয়ে দৌড়ে আসছে আর বলছে চোখের পানি ছেড়া দিয়া বলছে ও তোমার অবস্থা এরকম তো পিঠে হাত ধোয়া বলতেছে তোর আব্বাকে আল্লাহ এরকম একটা দিন দিয়া পাঠাইছে আর এরকম মেহান্নতের সাথে জুড়া তোর আব্বাকে এরকম দিন মেহান্ন দিয়া পাঠাইছে যে এটা হলো কাচ্চা পাক্কা পথ পথ থাকবে না যেখানে ঢুকবে না আর যেখানে ঢুকবে ওইখানে ইজ্জত পাবে আর যেখানে ঢুকবে না ওইখানে মানুষকে আল্লাহ ব্যয়জ্জতের মালা পড়ায় এটা ছিল নবুত ইসলামের মেহান্ন রোজ দিন এই জন্য মেরে দোস্ত দুনিয়াতে দুনিয়ার মানুষ দামি হয় বস্তুর দুনিয়াদের উপরে আর আল্লাহর সাথে মানুষ দামি হবে দিন আর দিনের মেহান্নতের বুনিয়াদের উপরে এই জন্য সাহাবা একরাম দুই জিনিসকে কান্দে বসাইছেন একটা দিন একটা দিনের মেহান্নত এক কান্দে দিন এক কান্দে দিনের মেহান্নত এই জন্য এক লক্ষ ছাড়ছে পঞ্চাশ হাজার ছাড়ছে আমি তো মাঝে মাঝে বলি কোন কোন সাহাবি এরকম মুহূর্তে ছাড়ছে যেই মুহূর্তে ছাড়া আমাদের বুঝে আসে না বলেন মাহাদিবনে জাবালকে যখন তাস্কির করতে চাল্লা রসুল ইয়ামানে পাঠাইতেছে ঠিক না তুই পাঠাইতেছে আর মদিনার থেকে বাহির হয়ে মাহাজের সাথে হাঁটতেছে রবি আল্লাহ হাঁটতেছে আর কথা বলতেছে মাস এরকম জাতির কাছে যেতেছ ইয়ামান আলাদে পুরো পটভূমি তুলা ধরছে ইয়ামানিরা কিরকম এরা কিরকম কথা পছন্দ করে কিরকম বাসা পছন্দ করে কিভাবে তুমি কথা বলবে পুরো শিখাইতে শিখাইতে শিখাইতে শিখাইতে একটা পর্বে চলে আসছে হুজুর চোখে পানি মাছ দেখতেছে হুজুর সামের চোখে পানি উনার চোখে পানি চলে আসছে উনি জানেন আল্লাহ রসুল কেন কানতেছেন কিন্তু আল্লাহ রসুল পরক্ষণে কান্নার কারণ বর্ণনা করতে মা রাজিউল্লাহ তালুর চোখে পানি চলে আসছে দুইজনে কানতেছেন তো পিঠ দোয়া বলতেছে মাছ সত্য কথা বললাম আমার চোখে পানি কেন এটাও বোঝা দিই এই কথার জন্য আমার চোখে পানি লম্বা তার যে আইয়া মাছ তুমি যখন মাছ ফিরবে তো লাল লেখা তামুরু আলা খাবরি ও মাছ তুই যেদিন ফিরবি ওই দিন আমি দুনিয়ায় থাকবো না তুই আমার কবরের তাপ দিয়ে আইটা যা বলেন মাঝের কলিজা এই সময় কিরকম লাগবে বলেন ওলামাইকরাম যারা আছে বলেন আমাকে বুঝান কলিজায় কিরকম লাগছে মহাজ রবি আল্লাহ তালান আল্লাহ রসুল যাকে হেদায়ত দিতে দিতে দিতে চোখে পানি আর শেষমেশ পানির কারণ বলতেছে মহাজ আমি কেন কাঁদতেছি জানো তুই আমার কলিজার টুকরা মহাজ ওরা আমাদের ইমাম কেমতের দিন মহাজ রবি আল্লাহ তালান হবে ওরা আমাদের ইমাম নায়াজ উলামাদের ইমামকে আমি তুলে সরাইয়া দিতেছি পাঠাইয়া দিতেছি আমার মৃত্যুর সময় তুই থাকবি না ও নায়াজ যেদিন তুই ফিরবি তুই আমার কবরের পাশ দিয়ে আইটা যাবি মা বলেন কিরকম লাগছে বলেন কিরকম লাগছে একটু আগে চলি একটু আগে চলি জাফর ইবনে আবু তালেবকে যখন তাস্কির করতেছে মৌতার যুদ্ধের জন্য যার কবর মৌতার ময়দানে জর্ডানে মা যেদিন ওনাকে তাস্কিল করতে ওনাকে জাফর ইবনে আবু তালেব আলী নদী আল্লাহ তালানুর ছোট ভাই জাফর ইবনে আবু তালেব আর যেই চাচা তেতাল্লিশটা বছর কলিজার ভিতরে বাতিটাকে টুকায় রাখছে ওই চাচার কলিজার টুকরা যখন জাফর ইবনে আবু তালেবকে তসকিল করতেছে আর তিনটা ছোট ছোট বাচ্চা একটা বাচ্চা ডাইনে একটা বাচ্চা বামে একটা আল্লাহ রসুলের সামনে আল্লাহ রসুল পুকে জড়ায় রাখছে পেটের সাথে পিঠ লাগায় রাখছে একটাকে ডাইনে নিতে একটাকে বামে নিতে তিনটা ছেলে জাফর জাফর ইবনে আবু তালেবের আল্লাহ রসুল তাস্কির করতেছে ময়দানে তোমাকে চাইতে হবে কিন্তু জাফর তুই ফিরে আসতে পারবি না কেন তোরা তিনজনই শহীদ তুইও শহীদ আব্দুল্লাহ শহীদ আর সাইড তোরা তিনজন শহীদ হয়ে যাবি কিন্তু রসুলের চোখ দিয়া পানি জিজ্ঞেস করতে পানি কেন বলে তিন কলিজার টুকরা যখন এটা জিজ্ঞাসা করবে দুই দিন পরে আইনা আবি আমার বাবা কোথায় লিমা জানায়ার যায় আমার বাবা কেন ফিরে না মৌতালারা তো ফিরা চলে আসছে আমার আত্মা কোথায় তো আল্লাহ রসুল বলতেছে আমি কি জবাব এই তিন ছোট বাচ্চাকে বুঝান আমাকে বুঝান কিরকম তাস্কিল কেন থাকবে কেন থাকলো জাহিদ আবদুল্লাহ ইবনে আধা দিন দেরি হচ্ছে কেন কিতাব না নতুন বউ নতুন নতুন বউ মাত্র ঘরের ভিতরে বিদায় নিতে ঢুকছে এরকম কবিতা শুনে দিতে আবদুল্লাহ যে দিল কেন্দা হচ্ছে কবিতা কিতাবে আছে না নাই আছে কিতাবে কবিতা আছে আবদুল্লাহ রওয়াহা কবিতা শুনে দিতে একটা স্বামী শোনায় একটা বউ শোনায় একটা স্বামী শোনায় একটা বউ শোনায় এক পর্ব আর বউ হাইটা দিয়া বলবে যে না না না আমি তোমাকে পরীক্ষা করতেছিলাম তুমি কি আমার ভালোবাসায় পিছায় যাবে না শেষ জেহাদের ময়দানে যাবে আল্লাহ দিনের জন্য যাবে আর শহীদ হবে তোমাকে পরীক্ষা করতেছিলাম কথা বলতে বলতে জোহরের আদান হয়ে গেছে আবদুল্লাহ যায় তো আর যায় কই এই জন্য আদা দিন দেরি হয়েছে তারপরে বউ বিদায় দিয়ে দিতে বউ জানে আবদুল্লাহ ফিরে আসবে না আরে বউ তো বউ ইহুদি পর্যন্ত জানে ফিরে আর আসবে না ইহুদি কি বলতেছে তিনজনকে কি ভাবছ ফিরে না না না না তোমাদের ফিরে চলবে না নবীরা যা বলে তাই সত্য তোমরা তিনজনের একজনও ফিরতে পারবে না আর তিনজনের এই খবর মনটার ভিতরে আছে জর্ডানে মেরে দোস্ত ওই অবস্থায় তাস্কিল করতেন কেন ছাড়ছেন ওনারা এক লাখ কেন ছাড়ছেন পঞ্চাশ হাজার কেন এই মুহূর্তের ভিতরে মদিনা ছেড়া যেতেছেন এই মুহূর্তের ভিতরে আমার কাছে কিতাবে আছে আমি নিজে পড়ছি আবু অক্কা সবিআল্লাহ যাকে চীনে পাঠাইছিলেন অনুষ্ঠান চীনে যার কবর জিয়ান জুটে উনি আঠারো মাস চলে এখানে আসছে আঠারো মাস পায়দলে আঠারো মাস তারপরে যখন মদিনায় ফিরছেন তখন উলসান দুনিয়ার থেকে চলে গেছে বাবে মদিনা দিয়া যখন ঢুকতেছেন উনি তার সাহাবিকে দেখে সালাম দিয়া বলছে আইনা রাস্তা চোখের পানি ছেড়া বলতেছে রহমতিল্লাহ আল্লাহ রহমতের কাছে চলে গেছে আবু মনই ভেঙে গেছে কোন মতে পাগুলা উঠে মসজিদে নবমীতে পড়ছে সালাম দিয়া ক্লান্ত আবু অক্কাস মসজিদে নবমীতে ঘুমায় গেছে স্বপ্নে হুজুর দেখাইতেছে আবু অক্কাস মা পাঁচ টুকা লিটার যায় আবু আক্কাস তোকে আমি ফিরার জন্য পাঠাই নাই তুই চিনলি কেন রে কেন চিনলি আবার উঠে রওনা আবার কিরম ছুটে আসতে চিনে মসজিদ নিজের হাতে বানাইছে ওই মসজিদ কোন রাখা আছে নিজের হাতে নাম লেখছে মসজিদ মুস্তাফ ইদার রসুল ওই মসজিদ যে রসুলের জন্য পাগল ওই মসজিদের পাশেই নিজের কবর বানায় কেন কেননা দিন আর দিনের মেহান্ন এটাই দাম আর এটা যখন চলতে থাকে বৃষ্টি যখন হইতে থাকে পানি যখন প্রবাহিত হইতে থাকে তো জমিনের ভিতরে হায়াত আসে দিন আর দিনের মেহান্ন যখন চলতে থাকে তো মুর্দা মানুষের জিন্দগিতে হায়াত চলে আসে ওই মানুষগুলা পর্যন্ত আয়াত পায় ওই মানুষগুলা পর্যন্ত চেঞ্জ হয় যারা নিজেরও নিজেদের ব্যাপারে কখনো ভাবতে পারে না যে আমাকেও কোনোদিন আল্লাহ হেদায়ত দিবে ঠিক কি ঠিক না হ্যাঁ পাইছেন এরকম পাইছেন দু একজন চিনেন দু চারজন চিনেন হ্যাঁ চিনেন না চিনেন না না চিনলে আমি চিনে কিছু যারা দাওয়াত ও তবলিগের মেহান্নতের কারণে যেরকম হুজুর সুলতানের মেহান্নত চলছে তো চার ইমানের ব্যাপারে সবাই সন্দিহান ছিল যে কাদা তো মুসলমান হইতে পারে এই মুক্তি মুসলমান কিভাবে হবে এ মুসলমান কেমনে হবে কাদা তো এ কেমনে হবে মুসলমান আল্লাহ একে পর্যন্ত ইমান দিয়া দিতে ঠিক না ওই সমস্ত লোকগুলাকে ইমান দিতে যারা থুতু দিয়া দিলের ভিতরে শান্তি পাইত ঠিক না থুতু মুখে দিয়া দিলে কি পাইত হুজুরের মুখে থুতু মারিয়া যারা শান্তি পাইত তাদেরকে আল্লাহ হাদায় ধরায় দিতে এখন হুজুর থুতু চেহারায় মাইকা শান্তি পায় ঠিক না দিনের মেহান্ন যখন হইতে থাকবে তখন ওই সমস্ত লোক হেদায়ত পাবে যাদের হেদায়তের ব্যাপারে নিজেরও সন্ধি হয় আলহামদুলিল্লাহ আমাদের কাছে এরকম ছেলে আছে আমরা দেখাইতে পারবো যারা নিজেরাও পাবে না কোনদিন হেদায়ত পাবে আল্লাহ হেদায়ত দিয়ে দিচ্ছে এই জন্য মেরে উত্তর মেরে ভাইও মেরে আদিত কেউ যদি নিজেকে দামি বানাইতে চায় এই দুই মেহান্ন ছাড়া দুই জিনিস ছাড়া আল্লাহর কাছে দামি পরিপূর্ণ দামি হওয়ার বিকল্প হল রাস্তা নাই এটার নামই নবীওয়ালা মেহান্ন এটার নামই তাবলিক এটাই ছাড়া দুনিয়া চলতেছিল এটাই এক যুগ চলতেছিল আবার বন্ধ হয়ে গেছে আবার আল্লাহ চালু করে দিচ্ছেন এই জন্যই হাদিসে আছে ইন্নালি রব্বিকুম আয়ামি দাহারিকুম লানা পাহাড় শুনো শুনো তোমাদের আল্লাহর পক্ষ থেকে কখনো কখনো ইমানি হওয়ার ঝুঁক চালায় তুফান চালায় যখন ওরকম তুফান তোমরা দেখো তোমরা তোমাদেরকে হাওয়ার উপরে ছেড়া দিও ইমানি মেহান্নতের উপরে তুমি তোমাকে উঠায় দিও তিনি মেহান্নতের উপরে উঠায় দিও যে নিজেকে উঠাবে আল্লাহ তাকে তার কদম কদমকে দামি বানাবে বুঝেছে কি পারলাম পারলাম বুঝে আসছে হ্যাঁ আসছে বুঝে দামি বানাইতে চান কিন্তু কিসের মাধ্যমে হবে কদম যখন চলবে তখন দামি হবে ঠিক না এটার পিছনে তিনটা জিনিস ব্যয় করতে হবে এটা দেখলে চলবে না দুনিয়ার টাকা জানা সাহাবাই গ্রাম দুনিয়ার টাকা যাকে দেখেন নাই দিনের টাকা যাকে দেখতেন দুনিয়াকে পিছিয়ে রাখতেন আল্লাহ ওনাদের দুনিয়াকে বানায়া দিতেন আজকেও ওই আল্লাহ হয়ে গেছে যদি আমরা ওরকম ভাবে নিজেদেরকে লাগাইতে পারি তো আল্লাহ ওয়াদা আছে এই জন্য আমি গোলা থাকি মেরে দোস্ত গোলা থাকি উন্নতি আপনি আসবাব দিয়া করতে পারবেন কিন্তু সুখ আর শান্তি আসবাব দিয়া পাবেন না সুখ আর শান্তি তো এই দুই জিনিসের সাথে লাগায় দিতে সুখ শান্তির পাও এই দুইটা দিন আর দিনের যে করতে থাকবে তার কাছে সুখ শান্তি দুই পায়ে হাইটা আসতে থাকবে সুখ শান্তি কোন বস্তুর সাথে সম্পর্কিত না উন্নতি হওয়া এটা বস্তুর সাথে সম্পর্কিত উন্নতি বস্তু ছাড়া হবে না কিন্তু সুখ শান্তি যেটা মানুষ চায় ওটা আনতে হইলে এই দুই পায়ের উপরে দাঁড়াইতে হবে এই দুই পায়ের টাকা তাকে যে আগে রাখবে এটার উপরে যখন লাভদায়ী করবে এই দুই পায়ে হাইটা তার কাছে সুখ আর শান্তি আসতে থাকবে কি থাকবে কি থাকবে সুখ শান্তি জুপড়িও থাকবে না সুখ থাকবে কাপড় থাকবে না সুখ থাকবে জুতা থাকবে না সুখ থাকবে পেটে বাপ থাকবে না সুখ থাকবে মাথা গুচার ঠাই থাকবে না সুখ থাকবে নিতান্ত দরিদ্র হবে তারপরে সুখ থাকবে যখন সুখ আসবে তখন আর কেউ কারোটা ছিনাবে না এটার জন্য তিন জিনিস লাগবে যান মাল হায়াতে জিন্দগি যাকে সামনে রেখা ওই তাকাদাকেই সামনে রেখা আমাদের বিশ তারিখে জোর চলতেছে জোর জোর হবে না কি জোর হবে চব্বিশে জানুয়ারি কি হবে বিশে ডিসেম্বরে কি হবে চব্বিশে জানুয়ারিতে এস্তেমা ছোড় এটার জন্যই কেননা আল্লাহর গজব ঠান্ডা করা থেকে দুটোই জিনিস আছে দিন আর দিনের মেহান্ন দিনের মেহান্ন যখন চলতে থাকবে তো আল্লাহর গজব ঠান্ডা হবে হাওয়া আল্লাহ চেঞ্জ করবেন হালাতকে আল্লাহ চেঞ্জ করবেন এই জন্যই সাহাবায় কেরাম দুনিয়ার হালাতকে দিন আর দিনের মেহান্নতের দ্বারা চেঞ্জ করবেন এই জন্যই জোর আর জোরের তাকাদা এটা আমি বলবো না যে তিন চিল্লা চিল্লালারা কে কে জোরে দেবেন এটা বলা মানে এলো আপনি করে ব্যয় ক্ষতি করা এটা একটা মেসাল দিব হ্যাঁ বিয়া যার কেউ যাবেন না যাও সে যায় কিনা যার বিয়া আর যার বিয়া হে যদি আরে যদি কয় তুই বিয়া যাবি যদি তো আমি বিয়া যাবো না তুমি কপাল পোড়া জুতার মারবো তুমি তো বিয়া তিসা দিনে তো বিয়ে হইব কেমনে তো জোর কাগজ লেগা হ্যাঁ কাগজ জন্য আরে জোরের পান না কাগজ জন্য তিন চিল্লা করে তা আপনি করে তাস্কিল করা মানে আপনাকে গালের মধ্যে জুতা মারা এই জন্য আমি আপনি করে তাস্কিল করে ব্যয় করতে চাই না যে আপনারা যাইবেন কিনা তো আপনি উল্টা আমার জুতা মারবেন না পিয়া আমার আমার দিকে আমি জানো কিনা ঠিক না মারতে হতে পারেন এটাই উচিত এটা আমি তাস্কিল করব না কিন্তু আমি তাস্কিল এটা করব যে ওই তিন জুড়ে যাওয়ার পরে বড়রা আমাদের সামনে যেই তাকাজা রাখবে ওই তাকাজার প্রস্তুতি আমি নিয়ে যাব যদি আমার কাছে কোনো ওজোর থাকে আমার কাছে যদি কোনো কি থাকে উজর থাকে তো আমি নিজেকে বড়দের সামনে পেশ করব। বড়রা যদি বলে যে তুমি যাও তো যাব আর যদি বলে যে যাও না তাইলে আমি যাব না আর না গেলেও বড়দের মশোয়ারায় যদি আমি নাও গেলাম তো এক জেহাদের কথা আছে রমজানে জেহাদ ছিল হুজুর সিস্টাম বাইরে গেছে মদিনার থেকে তাহবা একরামকে নিয়ে কিছু লোককে হুজুর সিস্টাম মদিনায় রেখে গেছেন তখন যারা অনুষ্ঠের সাথে গেছে তারা খালি মুক্তি মুক্তি হাসে আল্লাহ রসুল জিজ্ঞেস তোমরা হাসো কেন কইয়া রসুল আল্লাহ রমজান মাস তার মধ্যে আল্লাহর রাস্তা আমগত গুটি লাল আমগত গুটি কি এমনি তো রমজানের সত্তর ঠিক না আবার আল্লাহর রাস্তা আল্লাহ রসুল বুঝে গেছে যে এরা কয় কি এরা কি বুঝাইতে চাইতেছে যেটি মদিনায় রয়ে গেছে অগগুটি সব কালা আঙ্গুটি লাল তো আল্লাহ রসুল না না না আমরা যত কদম দিতেছি সমস্ত কদমের সাথে ওই লোকেরা আমাদের সাথে সমীর সামেল আছে ওরাও আগ্রহ সোয়াবের ভিতরে সম পরিমাণ পাবে যারা মদিনায় রয়ে গেছে হাবাসা হুমুল ওদার এদেরকে ওদার ঠিকইয়া দিতে থামায়া দিতে এইটা ভাইব না অবকুটি কারা তোমাদেরটা লাল আমি পুরো পুরো প্রস্তুতি নেওয়া যাব বড়রা টাকা যা রাখবে আমার যদি কোনো উজর থাকে তো আমি বড়দের সামনে পেশ করব বড়রা যদি বলে যাও তো যাব আর যদি বলে না তুমি বাড়িতে যাও তাইলে ফিরব তাইলে ফিরলেও আমার গুটি লাল লই ফিরব এই জন্য কে কে এরকম এই নজমায় আছে যে আমি তো জোরে যাবই আর আমি পুরা চিল্লাপ তিন চিল্লাপ তৈরি নিয়ে যাব কিন্তু আমার যদি কোনো উত্তর থাকে তাহলে আমি পরেদের সামনে পেশ হইয়া ওটাকে হল করব না বললে না হা বললে হ্যাঁ এরকম কে আছে যে একটু দাঁড়ান তো দেখি দাঁড়ান সে দাঁড়ান জোরের ঠিক আছে আমি প্রস্তুতি নিয়ে যাব বড়দের সামনে পেশ হব আমার ওদের আছে আছে অসুবিধা নেই ওদেরকে আমি পেশ করব এলাকার বড় হোক বা ওইখানে বড় যারা আছে এলাকার মুরব্বীদের সামনে আমি পেশ করব প্রত্যেক এলাকার মুরব্বী আছে না নাই হ্যাঁ এই নিয়ত নিয়ে আমি যাব যে ওইখান থেকে যে কোনো তাস্তির করলে আমি তৈরি এই নিয়তের সাথে কে কে আছেন একটু দাঁড়ান তো দেখি নিয়তের সাথে দাঁড়ান না দাঁড়ান না দাঁড়ান না দাঁড়ান না দাঁড়ান দাঁড়ান